জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে নূর সাগরে ডুবে থাকা গানুরানি ছেলে এসেছে নূরের পুতুল আমিনার কোলে নূর সাগরে ডুবে থাকা গানুরানি ছেলে এসেছে নূরের পুতুল আমিনার কোলে জান্নাতের হুর গেলে মান জান্নাতের হুর গেলে মান সবাই জেগেছে জাগো জাগ গৌ জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে খুব ভোরে তারা পূর্ব আকাশে নবীর খবর দিচ্ছে তারা মনের উল্লাসে খুব ভোরে তারা পূর্ব আকাশে নবীর খবর দিচ্ছে তারা মনের উল্লাসে নূরের নবী আসে দেখো নূরের নবী আসে দেখো ধরার বুকে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে দিনমণি হাসি মুখে ওই কিরণ জেলে নবীকে দিচ্ছে সমান মার হাবা বলে দিনমণি হাসি মুখে ওই কিরণ জেলে নবীকে দিচ্ছে সমান মার হাবা বলে আসমান জমিন নবী নবীর আসমান জমিন নবীর প্রেমে পড়েছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে ফুল বনে ফুল ফুটেছে নব অনুরাগে প্রজাপতি উঠল জেগে ছুটল ফুল বাগে ফুল বনে ফুল ফুটেছে নব অনুরাগে প্রজাপতি উঠল জেগে ছুটল ফুল বাগে বন উপবন চে দেখো বন উপবন চে দেখো খুশির বান নেমেছে হয়েছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘর দেখো আবদুল্লার ঘর দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে ভোরের পাখি নিয়ে নবীর ছেড়ে আকাশে ওড়ে নবীর কথা বলছে তারা ডানা নেড়ে নেড়ে ভোরের পাখি নীর ছেড়ে আকাশে ওড়ে নবীর কথা বলছে তারা ডানা নেড়ে নেড়ে মোর নবী কি দিচ্ছে সালাম মোর নবীকে দিচ্ছে সালাম সবাই মিলে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘর দেখো আবদুল্লার ঘর দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে সন্দেহ আমার কবি বলছে শুনুন এমডি ফারিকুলের কলমে কি বলের ওরে চলেছে নবীর নামের গজল লিখে এমডি ফারিকুলের কলমে কি বলের ওরে চলেছে নবীর নামের গজল লিখে মোর নবীকে সালাম জানাই মোর নবীকে সালাম জানাই খান হতে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘর দেখো আবদুল্লার ঘর দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে নূর সাগরে ডুবে তাকা গানো রানী ছেলে এসেছে নূরের পুতুল আমিনার কোলে নূর সাগরে ডুবে তাকা গানুরানি ছেলে এসেছে নূরের পুতুল আমিনার কোলে জান্নাতের হুর জান্না জান্নাতের হুর মান সবাই জেগেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আবদুল্লার ঘরে দেখো নূর এসেছে জাগো জাগো জগতবাসী ভোর হয়েছে আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন ডাব্লিউ